ও মায়া করে ভালোবেসে পবিত্র গ্রন্থ কোরআন করিম ও মহাবাণী পবিত্র হাদিস শরীফের আলোকে ইহকাল জীবনে শান্তি পরকাল জীবনে মুক্তির সন্ধানে বেহেস্তের বাগান জান্নাতের বাগান ওলামাই কেরমদের মজলিস আশেকিন জাকিরিনদের মজলিস তথা গুনা মাফের মজলিসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে দশ মায়ের দশ সন্তানকে আপন হয় একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন এই জন্য দয়াময় রব্বুল আলমিনের দরবারে শুকুর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালে মাত্র শকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্দারি বিশ্ব মানবতার মুক্তির দিশারি سيد المرسلين رحمة للعالمين شفيع المجنبين خاتم النبيين شفيع أعظم رسول أكرم رحمة عالم حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء شفيع محشر آقاء نامدار مدينة كتاجدار حضرت محمد الرسول اللہ সাল্লাহ উপর সর্বোপরি শকর যে আল্লাহ রবুল্লা আলমিন প্রচন্ড ঠান্ডার মধ্যে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে দিনের নেসবতে এখানে আল্লাপাক আপনাদেরকে বসার তৌফিক দান করলেন এবং আমাকেও বহু দূর থেকে বহু কষ্টকে উপেক্ষা করে দিনের মহাব্বতে দুটি কথা বলার মানুষে আপনাদের সামনে উপস্থিত করে দিলেন এজন্য রব্বুল আলমিনের দরবারে আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমি পবিত্র কোরআনুল করিম এর একশো চোদ্দ সুরার এক সুরা সুরায় আল ইমরান চার পাড়ার ভিতরে সুরায় আল ইমরানের একশত দুই নম্বর আয়াতে কারিমা তালাবাদ করেছে বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী তার পবিত্র জবানের বাণী অসংখ্য হাদিস থেকে আমি একটি হাদিস আপনাদের সামনে পড়েছি রব্বুল আল আমিনের দরবারে তৌফিক কামনা করি আপনাদের কাছে আমি দোয়া কামনা করি ঘোষিত আলোচ্য বিষয়ের আলোকে তালাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে হেদায়তের উদ্দেশ্যে আমলের নিয়তে এখলাসের সাথে ধৈর্যের পরিচয়ে কিছু কথা বলার মতো যেন আল্লাহ আমাকে তৌফিক দান করেন আপনাদেরকেও যেন আল্লাহ পাক আমলের নিয়তে ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করার তৌফিক দান করেন আমি দুনিয়াটা একটা পরীক্ষার ময়দান আল্লাহ রবুল আলমিন খুবই অল্প সময়ের জন্য আমাদেরকে পাঠাইছেন সেই অল্প সময়টার মেয়াদ কত দুনিয়ার মানুষ তথা নবীও নয় একমাত্র আল্লাহ জানেন সাধারণত বলা যায় কেউ যদি একটা ছোট্ট ঘর উঠায় টিন দিয়াও নয় বরং খ্যার কুটে দিয়া যদি ঘর তুলে আশা করা যায় একটা বছর ওই ঘরে কাটানো যাবে কিন্তু আপনার আমার হায়াতের সীমা রেখাটা এক বছর বলা যাবে কি আসতে বলবেন না জোরে বলেন এক মাস একদিন এক ঘন্টা এক মিনিট এক সেকেন্ড নিঃশ্বাসের নাই বিশ্বাস আসি দুনিয়াতে আমরা যাব আবার চলে আশাটা আমার মনের চাহিদা পূরণে নয় মনের ইচ্ছায় আমি আসতে পারি নাই দুনিয়াতে আমরা আসছি কার হুকুমে যাব কার হুকুমে চলতেছি মনের মতো আসছি আল্লাহর ইচ্ছায় যাব আল্লাহর ইচ্ছায় মাঝখানে সময়টা কাটাইতেছি মনের ইচ্ছায় যদি প্রশ্ন করি আল্লাহর ইচ্ছাই আসলেন আল্লাহর ইচ্ছায় আবার যাবেন মন মতো চলেন কেন মূর্খতার স্বর্গে বসবাসকারী দুনিয়াদার প্রশ্নের জবাবে বলে দুনিয়ার কিছু শান্তি পাওয়ার জন্য তাদের মেমোরিতে এটাই ধারণা যে আল্লাহর ইচ্ছায় যদি চলি তাহলে শান্তি পাওয়া যাবে না আমার তাদের প্রশ্নের জবাবে আমি বলতে চাই শান্তি কি জিনিস তারা বুঝে না শান্তি জিনিসটা কি এটা বুঝে না যদি বুঝতো তাহলে এমন কথা বলতো না আসলেই সত্য আমরা যাদেরকে দেখি কোটি টাকার মালিক বাড়ি গাড়ির অভাব নাই ধন সম্পদের অভাব নাই মূলত বিতর্গত খবরটা নিলে পাওয়া যায় যে আসলেই তাদের বিতর্গত কোনো শান্তি নাই স্বামী স্ত্রীর ভিতরে অমিল সন্তান পিতামাতার ভিতরে দ্বন্দ্ব আত্মীয়তার সাথে কোনো সম্পর্ক নাই এরপরে ব্যক্তি জীবনটারে যে একটু সুন্দরভাবে কাটাবে তাও অসম্ভব এই পেট ব্যথা নাইলে ডায়াবেটিস নাহলে গ্যাস্ট্রিক খানা দানাও খাইতে পারে না আরামে ট্যাবলেট ছাড়া ঘুমাইতেও পারে না তাহলে ব্যক্তিভাব ব্যক্তি হিসেবে যে একটু শান্তিতে থাকবে তাও কপালে নাই কেন শান্তি দেওয়ার মালিককে ভালো করে বলেন আল্লাহ রবুল্লা আলমের নামটা জবান থেকে উচ্চারণ করতে খুব কষ্ট হয় ঠিক না তাহলে বলেন শান্তি দেওয়ার মালিক কে সে আল্লাহ কতজন আল্লাহর নাম বলবেন নাকি অন্য নাম বলবেন এ নিয়ে তো এখন দ্বিধায় পড়ে আছেন কারণ কেউ কেউ চায় যে আল্লাহর নামটা বাদ দিয়া অন্য কিছু ডাকা যায় কিনা এত বছর পরে এই খেয়াল কেন এই ধারণা কেন কয়ে ধারণাটা আসছে এই জন্য যেহেতু আমার ডানে বামে সামনে পেছনে শুধু মুসলমান না কিছু নাস্তিকরাও আমার বন্ধু এ কারণেই মাথা গরম হয়ে গেছে যে আল্লাহর নামটা বাদ দিয়া অন্য সিস্টেমে কিছু ডাক দেওয়া যায় কিনা যতই চিন্তা ধারণা করা হোক না কেন আল্লাহ বা রব্বুল আলমিনের উপরে ভরসা রেখে আমরা মুসলমান বলতে পারি যে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় যতক্ষণ নিঃশ্বাস আল্লাহ রাখবেন দুই চোখ আল্লাহ যখন শক্তি দৃষ্টি শক্তি রাখবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর নামটা তো দূরের কথা আংশিক নামের পরিবর্তন করার স্বপ্ন এই বাংলার জমিনে কখনোই সফল হবে না শান্তি দেওয়ার মালিক যারা আল্লাহকে মানে না এদেরকেও যদি প্রশ্ন করা হয় এ নাস্তিক সূর্য বানাইছে কে তুই সূর্যের আলো ভোগ করো নাস্তিক বলে হা চন্দ্রের আলো ভোগ করো নাস্তিক বলে হা জমিনের পানি ভোগ করো নাস্তিক বলে হা বৃষ্টির পানি ভোগ করো হ্যাঁ ভোগ করি তাহলে এগুলির স্রষ্টাকে বলবে প্রাকৃতিক কারণে বলবে ইমান প্রাকৃতিকের স্রষ্টাকে লাজাওয়াব হয়ে যাবে ভাইয়ের আমার আসলে যে আলোচনার হেডিং আপনারা শুনেছেন কথাটা যদিও খুবই ছোট্ট কিন্তু এর বিস্তারিত আলোচনা করতে গেলে শুধু এক ঘন্টা কেন একদিন এক রাত বললেও শেষ হবে না একদল ক্ষমতার চেয়ারে বসে আর একদল বিরোধিতায় স্লোগান দেয় দাবি মানো নাইলে হরতাল অনেশন ধর্মঘট এজন্য এদেরকে বিরোধী দল বলে মানে কি সরকার যা করব এর বিরুদ্ধে আন্দোলন বুঝেন নাই কথা পৃথিবীতে সব বিষয় নিয়ে একটা দ্বন্দ্ব আছে আমাদের ভিতরে কিন্তু কমপ্লিট দুইটা জিনিস নিয়ে গোটা পৃথিবীর মানুষের ভিতরে কোনো দ্বিমত নাই হরতাল নাই অবরোধ নাই পাল্টা কোনো বিবৃতি নাই সমস্ত পৃথিবীর মানুষ একমত দুইটা কথা আর ভিতরে কয় কথা জবান খুলে কথা বলার চেষ্টা করবেন যেহেতু আমরা মুসলমান আর মুসলমানের কামান বিমান লাগে না ইমানের আওয়াজটাই বড় অস্ত্র ঠিক কিনা বলেন ইমানের আওয়াজ যত বাড়বে বেঈমানদের ততই কম্পন সৃষ্টি হবে ইতিহাস সাক্ষ্য দিচ্ছে পৃথিবীতে সবচাইতে বড় বেঈমান ফেরাউন নমরুদ সাদ্দা থামান আল্লাহ পাক তাওহিদের বাণী আর ইমানের আওয়াজেই তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিছেন মুসলমানের আওয়াজ এমন একটা পাওয়ারফুল অস্ত্র যে আওয়াজটা শুনলে বেইমানদের পাতলা পায়খানা শুরু হয় ভণ্ডদের মাথা গরম হয় এই মুসলমানের আওয়াজের কারণেই শাহজালাল রহমতুল্লাহ আলাই আওয়াজ দিচ্ছেন গৌর গোবিন্দের পতন হয়েছে বাংলাদেশের আপমর জনসাধারণ মুসলমান আওয়াজ দিছে বাংলাদেশের নারীকুলের লজ্জাসকৃত এক বেইমান নাস্তিক মুরতাদ বেশা তাসলিমার পতন হয়েছে মুসলমানের আওয়াজ যত বাড়বে বাংলাদেশ থেকে এহুদির দালালদেরও পতন হবে ভণ্ড পীরদেরও পতন হয়ে যাবে কিন্তু আওয়াজ তো নাই চেহারা খুব সুন্দর বারবার আয়নার দিয়ে তাকায় দেখে চেহারার ভিতরে কোনো স্পট পড়লো কিনা দৌড় মারছে গিয়া কসমেটিক দোকানে কয়েকটা কি বলে স্পট ক্রিম দাও আমার চেহারার দাগগুলি আমি সরাই দিই কিন্তু একবারও মুসলমান চিন্তা করে না ইমানের ঘরে কতটা স্পট পড়ে আছে এগুলি উঠানের জন্য কি কিরিম দরকার একটা ছোট্ট পানির কূপের ভিতরে বিড়াল পরে মারা গেছে মারা যাওয়ার পরে দুই দিন পর মালিক টের পাইল যে আসলে একটা পচা গন্ধ আসতেছে গিয়া দেখে একটা বিড়াল পূজা নাই মরে ফুলে উঠছে চিন্তা করে এখন কি করার পানিটা তো এখন পবিত্র নাই অপবিত্র হয়ে গেছে এখন এই পানিটা পবিত্র করার কোন পদ্ধতি আছে না নাই আপনারা বলেন আছে না নাই এই পদ্ধতিটাকেই আমাদের কিতাবাদির ব্যানারে মাস আলা বলা হয় কোরআনের আইনে ফতুয়া বলা হয় এখন যদি সবার মুখের ভিতরে ব্রেক করে দেওয়া হয় কোনো ফতুয়া দিতে পারবে না টুপিওয়ালা তাহলে ফতুয়া দিবে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ম্যাজিস্ট্রেট ওসিডিসি চলুন এবার মৌলভীবাজারের ডিসির কাছে গিয়ে বললাম ডিসি সাহেব আমার বাড়ির একটা অন্ধ কূপের ভিতরে বিড়াল পরে মারা গেছে পানিটা না পাক হয়ে গেছে ফতুয়া দাও কেমনে পানি পাক করবে ধারণা মতে বর্তমানে যে অবস্থা এই মাছ আলার ফতুয়ার কথা শুনলে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে স্বাভাবিক তার মাথা সহ শরীর গরম হয়ে যাবে পায়জামা পর্যন্ত গরম এমন অবস্থা হবে যে শিলি সুটার বাকি কারণ কি ধর্মীয় জ্ঞান অঘাত ভাবে সে শিখে নাই তাহলে অবস্থাটা কেমন হবে সে যখন ফটিও দিতে পারবে না তখন ওই পচা পানি খাওয়া ছাড়া উপায় নাই তাহলে এই সমাজ থেকে যদি টুপিওয়ালারা ফতুয়া বন্ধ করে দেয় তাহলে মুসলমানের পরিণাম ফল এমনটাই হবে যে পচা পানি পান করেই মরণ বরণ করতে হবে না আমরা পচা পানি পান করতে চাই না আমরা পচা পানিটাকে তোমরা যেমন একটা মেশিনের মাধ্যমে বিশাল পাওয়ার হাউস দিয়া পানিটাকে সাপ্লাই করে মানুষকে দাও আল্লাহ পাক রব্বুল্লা আলমিন একটা নষ্ট পানিকে সাপ্লাই করে দিচ্ছেন কোরআনের ফতুয়ার মাধ্যমে এই বিড়াল পরে মারা গেছে এখন এই পানিটা যদি পান করতে হয় শরীয়তের মাসালা কোথায় যাবে টুপিওয়ালাদের কাছে যাও আলেমদের কাছে যাও সাবধান আবার টুপিওয়ালা দেখলেই দৌড়ায় না টুপিওয়ালা বহুত আছে যে যাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই হাদিসের জ্ঞান নাই ফতুয়া কি জিনিস বুঝে না সব উল্টা পাল্টা কইরা নিজের স্বার্থ হাসিলের জন্য দুনিয়ার ধান্দায় পড়ে আছে এই জন্য সাবধান সব টুপিওয়ালা ফতুয়া দেওয়ার অধিকার রাখে না একমাত্র কোরআন হাদিসের অঘাত এলেম যাদের আছে যাদেরকে মুফতি বলা হয় এরা কোরআন হাদিসের আলোকে ফতুয়া দিবেন চল্লাম মাদ্রাসার এক মুফতি সাহেব ফতুয়া দিলেন তুমি সাত বালতি পানি ফেলা দাও কূপের থেকে পানি পাক হয়ে যাবে ঠিক আছে দৌড়ায় গেল সাত বালতি পানি ফালাইল কিছুক্ষণ পর আবার তাকায় দেখে না গন্ধ কমে না চিন্তা করে তাহলে আমার প্রতি যদি আরেকটু ক্যাস করে রেখি অনুমান করে আরো ষাট বালতি ফালাইল কত হইল একশো ষাট বালতি বলছি ষাট ছয় শূন্য কত হয় সাত ডবল করলে কত হয় একশো একশো বিশ বালতি পানি ফালাবার পরেও দেখে পানির গন্ধ কমে না মেজাজটা গরম হয়ে গেছে কি ব্যাপার টুপিওয়ালার ফতুয়ার থেকে গন্ধ আসে কেন এত ফতুয়া দিল পানি ফালাইলাম গন্ধ তো আর কমে না কি ব্যাপার হুজুরদের ফতুয়ায় বোধ হয় অ্যাকশন নাই দৌড়া গেছে এই টুপিওয়ালা কি ফতুয়া দিলা পানি ফলাইলাম তোমার কথা মতো সাত বালতি আরো ফলাইলাম সাত একশো বিশ গন্ধ যে কমলো না এটা আমার ফতুয়ার কোনো অপরাধ না অপরাধ যদি থাকে তোমার কি অপরাধ বলো বলে যে তুমি একশো বিশ বালতি যে পানি ফালাইছো বলো কূপের মরা বিড়াল ফালাইছো কিনা কয় না মরা বিড়াল তো ফালাই নাই ভণ্ড ইয়ামাত পর্যন্ত মরা বিড়াল কূপের ভিতরে রাইখা তুই পুরা পানি ফেলায় যদি নতুন করে ঝমঝম কূপের পানিও দাও পানি কোনোদিন পাক হবে না দুনিয়ার ইমানদার আল্লাহর ইমানদারের ইমানের কূপের ভিতরে সুদের নামে মরা বিড়াল পড়ে আছে ইমানদারের ইমানের কূপের ভিতরে বেপরদার নামকরণে মরা বিড়াল পড়ে আছে ইমানদারের ইমানের কূপের ভিতরে বেনামাজির নাম ধারণ করে মরা বিড়াল পড়ে আছে ইমানদারের ইমানের কূপের ভিতরে গান বাজনার নামকরণ করে মরা বিড়াল পড়ে আছে ইমানের কূপের থেকে যতক্ষণ পর্যন্ত এ গুনার মারা বিড়ালগুলি পবিত্র না করতে পারবা তুমি যতবার মক্কায় হজ করবা কোনো লাভ হবে না তোমার পরিণাম ফল জাহান নামের আগুনে যেতে হবে হকীকত সে তো দুনিয়া বে খবর হ্যা दुनिया की नुमाइश पर नजर है नमी गोयाम के आज दुनिया जुदा बस बहर कारे के बाशी बा खुदा बाश चिश्ते दुनिया आज खुदा في البلدان نيق معشون قره فرزن دوزان آب در کشتی حلاک کشتی است آب اندر زیر کشتی کشتی است علامہ جناب الدین رومی رحمت اللہ علیہ মারেফে মাসনবীর ভিতরে উল্লেখ করে বলেন হে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম সুন্দর জীবনে একটা নৌকা বানাইছ এই নৌকাওয়ালা নৌকা বানাইয়া সিদ্ধান্ত নিছে এ সুন্দর নৌকাটা মৌলভীবাজারের মেইন পাকা রোড দিয়া সিলেটের শহরে যাবে এক ঘন্টায় আল্লাহ রুলি ডাক দিয়া কাউ নৌকাওয়ালা তোমার এই নৌকাটা এই মৌলভী বাজারের বিশ্ব রোড দিয়া চালানের সিদ্ধান্ত নেওয়া যদি সিলেট যেতে চাও এক ঘন্টা একদিন নয় তুমি আজীবন ঠেলবা কোনদিন নৌকা তোমার মৌলভী বাজার থেকে সিলেট যাবে না কেন তোমার সিলেট নয় এই নৌকা নিয়ে সিলেট নয় তুমি যে দেশেই যেতে চাও সে দেশেই যেতে পারবা নৌকা নিয়ে যদি তুমি ইন্ডিয়া যেতে চাও সম্ভব নৌকা নিয়ে যদি তুমি মেঘনা নদীর কিনারায় যেতে চাও সম্ভব নৌকা নিয়ে যদি তুমি দিজলার কিনারায় যেতে চাও সম্ভব নৌকা নিয়ে তুমি যেখানেই যেতে চাও সম্ভব তবে রোডের উপর দিয়া নয় নৌকাটা পানির উপরে ভাসা দাও মনের মতো চালাইবা যেখানে মনে চায় সেখানে যাইবা এ নৌকাওয়ালা তবে সাবধান এই নৌকা চালাইয়া যদি তুমি যমুনার নদী পাড়ি দিতে চাও নৌকা চালা চালাইয়া মেঘনা নদী যদি পারি দিতে চাও নৌকা চালায় যদি দিজলা নদী পারি দিতে চাও নৌকা চালাইয়া যদি তুমি পদ্মা নদী পারি দিতে চাও সাবধান নৌকার তক্তা মজবুত কিনা দেখ নৌকার বৈঠা মজবুত আছে কিনা দেখে নাও কারণ নৌকাওয়ালা ভালো করে শুনিয়ালা তুই যদি নৌকা নিয়ে মেঘনা নদীর পারে দিতে চাও নৌকার তক্তা মজবুত কিনা দেখ নৌকার বইটা মজবুত কিনা দেখ কারণ মেঘনা নদীর তুফান বড় কঠিন তুফান যমুনার তুফান বড় কঠিন তুফান ফোরাত নদীর তুফান বড় কঠিন তুফান গো পদ্মা নদীর তুফান বড় কঠিন তুফান নৌকাওয়ালা তোর এই তত্তা দুর্বল নৌকা নিয়ে যদি তুই পদ্মা নদীর মাঝখানে যাও আর ওই তুফানের মধ্যে যদি তুই পড়িয়া যাও যেই পানিটা তোর জন্য নৌকার জীবন নৌকার তক্তা দুর্বল হওয়ার কারণে তক্তা তুফানের বাড়িতে ভেঙ্গে চুরে পানি নৌকার ভিতরে ঢুকলো তোর মরণ নৌকার মরণ কারণ হলো যেই পানিটা ছিল এতক্ষণ নৌকার জন্য জীবন তোর তত্তা দুর্বল হওয়ার কারণে এখন পানিটাই হলো নৌকার জন্য মরণ এ নৌকাওয়ালা ইমানদার তোমার এই সাড়ে তিন হাত শরীর নিয়ে যদি আল্লাহর জান্নাতে যেতে চাও ইমানের তক্তা মজবুত কিনা দেখো আমলের বইটা মজবুত কিনা দেখে নাও কারণ তোমার সামনে মহা প্রলয়ঙ্কারী ঝড় আছে ইমানদার নৌকার মাঝি ভালো করে শুনে আলো তোর ইমানটা যদি দুর্বল হয় ভালো করে ইমানটারে মজবুত কর আমলের বইটা মজবুত কর কারণ আজরাইলের ধাক্কা মৌতের তুফান বড় কঠিন তুফান কবরের তুফান বড় কঠিন তুফান হাসরের তুফান বড় কঠিন তুফান পৌঁছিরতের তুফান বড় কঠিন তুফান এ ইমানদার তোমার আমল যদি দুর্বল হয় আর ইমানের তক্তা যদি দুর্বল হয় আল্লাহ যদি অর্ডার দিয়ে আজরাইলকে পাঠায় দেয় তোমার যান কবাজের জন্য আজরাইল এসে যদি তোর সামনে হাজির হয় আর তোর ইমানের তকটা যদি দুর্বল হয় আমলের বইটা যদি দুর্বল হয় আজরাই আল্লাহর অর্ডার পাইয়া তোমার জান কবাজের জন্য সামনে যখন আসবে টাকায় দেখবা মাথা আসমানে পা জমিনের ভিতরে এক হাত মাস রেখে আর এক হাত মাগড়েবে চক্ষু দুইটা নীল নদের মতো বড় এ বেঈমান তোমার ইমানটা যদি দুর্বল হয় আল্লাহর অর্ডার পাইয়া আজরাইল আলাইহি সালাম এক সেকেন্ড দেরি করবেন না আল্লাহর অর্ডারে যখন আজরাইল একটা খাপ করে তো রুহুটের একটা টাল মারবে গো তোর শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে শরীরের সব জোড়ার রগগুলি সিরিয়া যাবে চরমনার জমিনে ঘুমান আল্লাহর অলি সৈয়দ ইসাক রহমাতুল্লাহ আল্লাহর উনি উদাহরণ দিয়া বলেন একটা লাঠিতে যদি আল আলকাতরা মাইখা তুলার মধ্যে বাড়ি দেওয়া হয় লাঠির সাথে তুলাগুলি যেমন সিরিয়া চলে আসে বেইমান বেনামাজির যান কবজের সময় আল্লাহর পাঠানো ফিরিস্টা আজরাইল যখন বেনামাজির রুহুটা ধরে টান মারবে অমনিভাবে শরীরের সব জোড়াগুলি খুলিয়া চূর্ণ বিচূর্ণ হইয়া রুহুটা আজরাইলের হাতে চলে আসবে এই জন্য ইমানদার আমার আমলের বইটা মজবুত কর ইমানের বইটা মজবুত কর না হয় মরণকালে উপায় নাই জাহান নামে পড়তে হবে মৌত কাসিন কুল্লু নাসিন সারে অবরু বাই তিন কুল্লু নাসিন খেলু শান্তি দেওয়ার মালিককে আর জোরে বলেন আল্লাহ বলছিলাম দুইটা কথা নিয়ে সারা দুনিয়ার কোনো মানুষের ভিতরে ইখতলাফ নাই কয় কথা এক নাম্বার কথা দুনিয়ার সমস্ত মানুষ একমত শান্তির প্রয়োজন শান্তি চায় না এমন কোন মানুষ দুনিয়াতে নাই কি বলেন হিন্দুরা শান্তি চায় বৌদ্ধরা খ্রিস্টান ইহুদিনা সারা সবাই শান্তি চায় শুধু আপনারা চান না চান পীর সাহেবরা দুনিয়ার সবাই কি চায় শান্তি চায় আর একটা কথা হলো মরণ মরবে না এই রকম স্লোগান দিয়ে কয়জনে হরতাল দিছে যে আমরা মরব না দুনিয়াতে সবাই একমত যে মরণ একবার আপনারা কি বলেন আপনারা মরবেন বুঝা বলেন তো মরবেন কিনা কবে মরবেন জানা নাই কোথায় মরবেন জানা নাই কি ভাবে মরবেন কখন মরণ হবে কোথায় মরণ হবে কি ভাবে মরণ হবে জানা আছে মৃত্যু যে হবে এটা তো ঠিক বাস মৃত্যু যেহেতু হবেই তাহলে কোনো টেনশন করে লাভ নাই কাউকে ভয় করেও লাভ নাই মৃত্যু যেহেতু হবেই আল্লাহ যতদিন রাখেন কোরআন হাদিসের পক্ষে থেকে কথা বলেই মরব ইনসা আল্লাহ কবুল করেন আমি কাকে ভয় করব দুনিয়াতে যাকে ভয় সে তো জেলখানার মেহমান ঠিক কিনা সে তো জেলখানার মেহমান আমি কাকে ভয় করব ভয় যদি করি তো আল্লাহকেই করব আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতে সে কথাই বলতেছেন ইয়া حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ও দুনিয়ার ইমানদার আমার গোলাম ও আমার বন্ধুরা ও আমার দোস্তেরা ও আমার মিতারা আল্লাহ কি আদর কইরা ডাকেন জানেন মৌলভীবাজারের আকার মুসলমান আল্লাহকে এখনো পর্যন্ত চিনতে পারো নাই আমার আল্লাহ কত আদর করেছেন আমাদেরকে সন্তান আব্বাকে আব্বা বলে ডাকে বাবার কলিজা ঠান্ডা হয় সন্তান মাকে আম্মা বলে ডাকে মায়ের কলিজা ঠান্ডা হয় আমার আল্লাহ দেখে বলেন ও আমার গোলাম তুই যখন তোর আব্বাকে ডাকো তোর আম্মাকে মা বলে ডাকো আমি আল্লাহর কুদরতি নজর দিকে তাকায় থাকি ও বন্দা তোর মাকে তোর বাবাকে তুই কার জন্য পাগল হইস আজকে বিবিরে চিনছ পাগল হয়ে গেছ আমি আল্লাহকে কেন এখনো পর্যন্ত চিনতে পারো নাই তোর মাকে চিনছ তোর আব্বাকে চিনিয়া চিনিয়া তার জন্য পাগল হয়ে গেছ আর আমি আল্লাহকে যদি চিনতি তাহলে আমি আল্লাহর জন্য পাগল হয়ে যাইতি কেন আমাকে চিনো না ও সন্তান তোর আব্বাকে ডাকো মাকে ডাকো বাধা নাই আমি আল্লাহকে এর ফাঁকে একবার আল্লাহ বলে যদি ডাক দিতি আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাইত দুনিয়ার সব মানুষ মৃত্যুবরণ করবে নিয়ে কোন দিদামত নাই কোন হরতাল নাই অবরোধ নাই মরণ কথাটা নিয়ে কারোর সাথে কোনো দ্বিমত নাই দুই নম্বরে বলছিলাম দুনিয়ার সবাই শান্তি চায় এটা নিয়েও কোনো দ্বিমত নাই তবে প্রচন্ড দ্বিমত প্রচন্ড হরতাল আর অবরোধ আর মারপিট আর মামলা হামলা শান্তির ঠিকানা নিয়া শান্তি দরকার মরতে হবে দুই কথা নিয়ে সারা পৃথিবীর কোন মানুষের ভিতরে দ্বিমত না থাকলেও প্রচন্ড দ্বিমত আর মামলা হামলা শান্তির ঠিকানা নিয়া খ্রিস্টানরাও শান্তি চায় ঠিকানা নিয়ে দ্বন্দ্ব এ খ্রিস্টান তোমরা কোথা থেকে শান্তি চাও খ্রিস্টান বলে শান্তি আমরাও চাই তবে ঠিকানা ভিন্ন কয় কোথায় ঠিকানা কয় অম্বর ঈশাকে যদি আল্লাহর সন্তান বলো শান্তি পাইবা ইহুদিরাও শান্তি চায় ঠিকানা ভিন্ন কে আল্লাহর সন্তান বলো শান্তি পাইবা হিন্দুরাও শান্তি চায় ঠিকানা ভিন্ন ওরা বলে যদি শান্তি পেতে চাও তেত্রিশ কোটি দেব দেবীর কাছে গিয়া ক্ষমা চাও কান্দ শান্তি বাইবা এ গরিবের দল টাকা নাই পয়সা নাই লক্ষ্মীর কাছে কানবি জীবনে ধনী হয়ে যাবি রাস্তা দিয়া চলবি রোগ ব্যাধি থেকে যদি মাপ চাইতে হয় শীতলা দেবীর কাছে গিয়া মাপ চা কান জীবনের কলের আয় ধরবে না এসব করে শান্তির জন্য চিন্তা করেন নিজের হাতে খোদা বানায় কেমন সাইজের বান্দা নিজের হাতে খোদা বানায় কি দিয়া প্যাক দিয়া কাদা দিয়া তাও এই কাদার শক্তিতে দাঁড়াইতে পারে না খোদায় ভিতরে কি ডুবাইছে খেয়ার কুটা চিনেন তো হ্যাঁ আমাদের বরিশাল কুয়াকাটার অঞ্চলে কুটা বলে কুটা খেয়ার কুটা দিয়া ভিতরে ঢুকাইছে উপরে কাদার লিপ দিছে প্যাক কাদার লিপ দিয়া খেয়ার কুটা ঢুকাইয়া চিন্তা করে খোদার শক্তি এখনো বাড়ে নাই রুহু ঢুকে নাই এই জন্য বিশাল এক বাস নিয়ে আইছে রুহু ঢুকানের জন্য পাশার ভিতরে যখন খুঁড়া ঢুকাই দিছে না এবার খোদারে দাঁড় করাইছে এই রুহু ঢুকছে মাত্র খোদায় দাঁড়ায় গেছে দাঁড় করাইয়া চিন্তা করেন কেমন ছাগলের ছাগল মেমোরি কতই না নষ্ট এরপরে এটার রং টং দিয়ে সাজাই সাজাইয়া সুন্দর বাজার থেকে দামি শাড়ি আর লঙ্গি পড়াইছে একজনে চিন্তা করে দুই খোদা দুই হাত দিয়ে তো পারবে না যে বিপদ আমগো ভিতরে আমরা যে সন্ত্রাসী হাত দশটা বানা দুই হাতের খোদারে পাল্টায় দশ হাত বানাইছে একটা খোদার লগে বেদবি করার কারণে জিব্বা তিন আর টাইনে বাইর করে লাইছে দেখছেন নাকি কোনদিন খোদার সাথে বেদবি করার কারণে জিব্বা তিন হাত নামায় দিছে আর একটা বেদবি করছে ভিতর ঘাড়ের উপরে একটা লাথি মেরে পাও দিয়ে রাখছে আর একটার অন্তরে এত ভয় ঢুকছে হাতের ভিতরে তীর রাখছে প্রমাণ করে আমরা সব খোদারা সন্ত্রাসী বেতাল করবি সাইজ করে এলাম নি এই খোদাদির কাছে গিয়ে মান্দারা নিজের হাতে খোতা বানায় এরপরে ফল ফুরুট দিয়ে কান্দে লক্ষ্মীর কাছে কান্দে মনসা দেবীর কাছে কান্দে শীতলা দেবীর কাছে কান্দে সারা রাত কান্নার পরে ভোরবেলা মাথা উঠে দেখে যে কি ব্যাপার আমরা এত কান্নাই যে কানলাম কিন্তু খোদার চোখে তো মোটেও পানি নেই মেজাজটা গরম হয়ে গেছে এই খোদার রাইকে আর লাভ কি অপেক্ষা কর সময় মতো বাঁশ দিয়ে সাইজ করে তো নদীর ভিতরে ডুবাই দেবে কি বলেন চিন্তা করেন কেমন সাইজের খোদা আর কেমন গোলাপ আজকে ওদেরকে খারাপ বলবো কি আমাদের মুসলমানদের অবস্থা তো আরো করুন প্রায় মুসলমানের ঘরের আলমারি সুকেশের ভিতরে বাঘ ভাল্লুকের মূর্তির ছবি টানানো আছে কেউ বা পীরের ছবি গলায় ঝুলায় কেউ বা ম্যাডামের ছবি ঘরের গেইটে ঝুলায় মানুষকে খারাপ বলে কি লাভ হবে ইমানের বয়ান ইমান কই ইমান আলী নাম রাখলে কি আর মোমেন হওয়া যায় হ্যাঁ হিন্দুরাও শান্তি চায় ঠিকানা হইল দেব দেবীর কাছে কান্নাকাটি করো শান্তি পাইবা বৌদ্ধেরাও শান্তি চায় ঠিকানা ভিন্ন জীব হত্যা মহাপাপ জীবকে আদর করবা শান্তি পাইবা মুসলমানদের আল্লাহ কয়জন শেষ নবী কয়জন কোরআন কতটা এত কিছু এক হওয়ার পর মুসলমানদের ঠিকানা ও শান্তির ঠিকানা হবে একটা কিন্তু দেখা যায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের চেয়েও মুসলমানদের ভিতরে এত দ্বন্দ্ব মুসলমানের একজন আল্লাহ এক নবী এক কোরআন শান্তির ঠিকানাও হবে একটা কিন্তু না না একদল বিশাল গম্বুজ বানাইছে আর কয় শান্তি যদি পাইতে চাও মাঝবান্দারের দরজায় গিয়া কান্নাকাটি করো শান্তি পাইবা আর একদলে কয় না না বিশাল বড় গরু সাজাইয়া আট্রসির দরবারে যাও শান্তি পাইবা আর এক দলে কয় না না রাজনীতির ময়দানে বোমাবাজি করলে শান্তি পাইবা আর এক দলে কয় না না মাজারের কিনারায় কর শান্তি পাইবা কেউ বলে বাবার পায় কদম মুচি কর শান্তি পাইবা এক দল কয় না না নবীকে দাঁড়াইয়া সালাম দিলে শান্তি পাইবি এক দল কয় না না নবীরে বইয়া সালাম দিলে শান্তি পাইবা ও মুসলমান ইমানদার একদল বলে না না গাঞ্জার কলকিতে টান মারলে শান্তি পাইবা মুসলমান ইমানদার সব দ্বন্দ্বের নিরসনের জবাব হলো শান্তির ঠিকানা কোথাও নয় শান্তি যদি পাইতে চাও মোয়াজিনার আজানটা শুই না অজু বানাও সুন্দরভাবে মসজিদে দাঁড়াও নামাজের মোসাল্লায় আল্লাহর সাথে কথা বলবা নামাজের ভিতরেই তোমার তোমার দুনিয়ার শান্তি পেয়ে যাইবা পীরের বিরুদ্ধে আমি নয় আমি পীরের বিরুদ্ধে কথা বলি না কারণ আমিও পীরের মুরিদ তবে এমন পীরের মুরিদ নয় যেই পীরের দরবারে জুতা নিয়ে ঢোকা যায় না এমন পীরের মুরিদ আমি নয় যেই পীরের নাম জবান দিয়া উচ্চারণ করা যায় না এমন পীরের মুরিদ নয় যেই পীরের নাম নিলে বেয়াদবি হয় মুসলমান ইমানদার এই জন্য অনুরোধ করি যে যেই দলের লোক হন না কেন যে যেই পীরের মুড়িদ হন না কেন সব দল মত নির্বিশেষে আল্লাহর পক্ষেই কথা শুনবো আর বলব পয়গম্বরের তরিকার উপরে চলবার কথা বলবো আর শুনবো হিংসাত্ম মনোভাব অন্তর থেকে দূর করতে হবে কারণ আমি যেই আল্লাহর গোলাম আপনারাও সেই আল্লাহর গোলাম আমি যেই নবীর উম্মত আপনারাও সেই নবীর উম্মত এই আলোকেই আমাদের ইমানে তাগিদে কথা শুনতে হবে আল্লাহ পাক বলেন ইমানদার আমি আল্লাহ তোদেরকে কত মায়া করি তোরা জানো না এ দুনিয়ার ইমানদার আমি আল্লাহ মানুষকে এত মায়া করি যেই মায়া দুনিয়ার আর কাউকে আমি আল্লাহ করি না মানুষের ভিতরে আমি আল্লাহ নবীদেরকে এত মহাব্ব করি যেই মোহাব্বত আমি অন্য সাধারণ মানুষকে করি না নবীদের ভিতরে আখিরি জামানার পয়গম্বরকে আমি আল্লাহ এত মায়া করি যেই মায়া আমি অন্য নবীদের করি না ও মুসলমান অন্য নবীদের উন্মতের ভিতরে আমি আল্লাহ আখিরি জামানার উম্মতকে এত মোহাব্বত করি যেই মোহাব্বত আমি অন্য নবীর উম্মতকে করি না দেখো যা কর আনমে আয় মোহতারম মুস্তফা কি উন্মতি খৈরুল উমা ইসলাম আল্লাহ এত মহব্বত করেন আমাদেরকে যার দোস্ত তুই আমিও তোর দোস্ত তুই আমার বন্ধু আমি তোর বন্ধু কেন কয় নামে নামে যখন মিলছে তখন একজনার নামে আর একজনার সার নামে মিল হইলে তখন দুস্তি করে নিতা বানায় বন্ধু বানায় ঠিক নি তুই কি করো বলে আমি কন্ট্রাক্টার কোন গাড়ির কন্ট্রাক্টর বলে আমি শ্যামলি গাড়ির কন্ট্রাক্টর বলে আমিও তো হানিফ গাড়ির কন্ট্রাক্টর তোর কাজ আর আমার কাজ যেহেতু এক তুই আমার মিতা দোস্ত আমি তোর মিতা বন্ধু দোস্ত আমার আল্লাহ আদর করে ডাকেন এ দুনিয়ার ইমানদার আমার গুলাম আমি আল্লাহর একটা চোখ নাম আছে মোমেন তোমাদের নাম হলো মোমেন তোদের নাম আর আমি আল্লাহর গুণবাচক নাম যেহেতু এক এ কারণে আমি আল্লাহ তোমাদের বন্ধু তোমরাও আমি আল্লাহর বন্ধু আরো যখন আল্লাহকে বন্ধু বানাইতে রাজি আছেন সবাই ভালো করে বুঝা মিল্লা অন্তরের জিজ্ঞাসা করে বলেন তো আল্লাহকে বন্ধু বানাইতে রাজি আছেন অন্তরকে জিজ্ঞাসা করে মতামত নিয়ে বলেন এ দাঁড়িয়ে রাজি আছেন আল্লাহকে বন্ধু বানাইতে রাজি আছেন ঠিক কথা সত্য এই সবাই কথা হয় না সত্য তো দাড়ি কামাইছেন কেন সুদের খাতায় নাম কেন উপযুক্ত মেয়েকে স্কুল কলেজে বেপর্দায় পাঠান কেন শিকারীর হাতে দেওয়ার জন্য নাকি হিজরতের জন্য আপনার বিবি বেপর্দায় মার্কেটে যায় কেন আপনার সন্তান এনজিও তে চাকরি করে কেন আপনার ফুটন্ত গোলাপ সন্তানটাকে আপনি কোরআনের শিক্ষা থেকে দূরে সরাইয়া খ্রিস্টানদের শিক্ষা দেন কেন প্রমাণ হয়ে গেল কাজে আর কথায় পুরাটা মিল নাই তাহলে এটার একটা টাইটেল আছে জানেন আপনারা কথায় কাজে মিল না থাকলে একটা টাইটেল দেওয়া হয় কি মুনাফিক আপনারা ইমানদার ঠিক আছেন তবে টাইটেল রাখতে হবে মুনাফিক মার্কা ইমানদার সবকিছু যদি এখানে বৈশা আজকে মোনাজাতের মাধ্যমে ধুইয়া মিশা তওবা করতে পারেন তাহলে আজকে থেকে আপনারা পাক্কা ইমানদার ওই শুরুতে বলছিলাম ইমানের কূপের থেকে সব নাপাককে ফালায় দিত বড় পীর আব্দুল কাদির জিনানির দরবারে এক আল্লাহর গোলাম গিয়া দোয়া চায় এ আল্লাহ বলি এক দোয়া করেন কি দোয়া বলে একটা সন্তানের পিতা হতে চাই আল্লাহ রুলি বলে বাবা অপেক্ষা করো এক বছর পর সন্তান পাইবা এক বছর পর অপেক্ষা করছে তাকায় দেখে সন্তান তার আর কোন খবর নাই মেজাজ গরম হয়ে গেছে কি দোয়া করছো রে বাংলা সন্তান তো পাইলাম না এক বছর অপেক্ষা করলাম আল্লাহ রলি বলে বাবা আমার দোয়া তো কবুল হওয়ার কথা সন্তান কেন পাও নাই বিয়া করছো বলে না বিয়া করি নাই মুসলমান গো বিবাহ না করিয়া সন্তানের জন্য আশা করা যেমন বেয়াদুবি বুকামি মূর্খতা ওরে গালের দাড়ির মধ্যে কুর লাগাইয়া ঘরের ভিতরে টিভি চালাইয়া ডক্টরি অনুসারে দোস্ত বানাইয়া বন্ধু বানাইয়া গ্রামীণ ব্যাংকে নাম লেখাইয়া শান্তির জন্য দোয়া করাটাও বেয়া বেয়াদুবি বোকামি মূর্খতা মুসলমানি বুয়াদ গরদান নেহাদন এনানে খুদ বদসতে খাজাদান দাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হাম এক সাবুদে নামাজ নাই রোজা নাই সুন্নতের খবর নাই রাস্তা দিয়া ঘুরে টাকা দেয় না মসজিদে মাহফিলেও যায় না মসজিদেও যায় না টাকাও দেয় না বারবার হিসাব চায় আসেনি এমন কিছু বেয়াদব তুমি নামাজেও যাও না মসজিদেও যাও না টাকাও দাও না হিসাবের দরকারটা কি তোমার বাদ পারি না জিজ্ঞাসা যদি করে মসজিদে চলেন নামাজ পড়বেন না নামাজ পড়লে লাভ কি নামাজ না পড়লে ইনশাল্লাহ অনেক ভালো আছে ইনশাল্লাহ কয় আবার ওমায় নামাজ না পড়লে কি হবে অন্তরটা বড় পরিষ্কার ভাই আজান হয়েছে চলো নামাজে চলো কয় কির নামাজ পড়বো টেনশন কিসের টেনশন কয় কবরের চিন্তায় চিন্তা করেন নাম্বার ছাড়া কত ছাগল সমাজে ঘুরে রমজান মাসে দেখবেন ইফতারির টাইমে বেরোজাদারের ভিড়ের ঠেলায় রোজাদার ইফতারি পায় না ইমাম সাহেব তাকায় দেখে যে আজানের তিন মিনিট বাকি দুই ভদ্রলোক জনমের মতো ইফতারি খায় এই বেটা আজান হয় না ইফতারি খাস কেন কয়েকজন ফতুয়া কম দেন ক্ষুদা বেশি লাগছে ইমাম সাহেব নামাজ পড়ে দেখে যে এখনো খায় কি ব্যাপার নামাজ পড়ছো না জীবনে নামাজ পড়ি না রোজা রোজাও রাখি না তো ইফতারি খাও কেন হুজুর ফতুয়া আমরাও কম জানি না কি জানো কি আমাদের ময়দানে আল্লাহর মেজাজ খুব গরম হবে তখন আল্লাহ ডাকবে ধমক দিয়ে নামাজ পড়ছো না আল্লাহ পড়ি নাই রোজা রাখছো না আল্লাহ রাখি নাই তো ইফতারিটাও কি খাইতে পারো নাই তখন বলবো হ্যাঁ আল্লাহ নামাজ রোজা থুইয়া মনের মতো ইফতারি খাইছি হতে পারে ওই ওসিলায় মাপ পাবো <clears throat> চিন্তা করেন এই হলো আমাদের ইমানের অবস্থা নামাজের খবর নাই রোজার খবর নাই সুন্নাতের খবর নাই চুলগুলি ভাল্লুকের মতো চেহারাটা উল্লুকের মতো বানাইছে এ রাস্তা দিয়ে ঘুরে আর টুপিওয়ালারে কয় টুপির ভেতরে এই গোলমাল কে আসেনি একদল আবার আর কি বাড়ায় কয় টুপিওয়ালারা খাইলো দেশটার রাস্তার টাকা চুরি করিয়া গম চুরি করিয়া টিন চুরির অপরাধে কোন মুক্তি সাপ জেলখানায় কথা কন না কেন তাহলে জেলখানায় যারা গেল তারাই দেশ খাইল দোষটা টুপিওয়ালার উপরে দিল কেন নিজেরা অপরাধ করছে এটা যেন মানুষ টের না পায় আর একদল আছে এরা টুপিওয়ালা দেখলেই কয় টুপি মাথায় দিলে মাথা গরম হয় মাথা কি হয় আমি আপনাদের প্রশ্ন করি আপনাদের অঞ্চলে টুপি মাথায় দিয়ে কোন টুপিওয়ালা এরকম বউ তালাক দিছে কেউ দিছে তাহলে তালাকের যত ভেজাল হয় টুপিওয়ালা না টুপি ছাড়া তালাকটা দিয়া মাথা গরম হয়ে গেছে এবার টুপিওয়ালারে খুঁজে কই গেল টুপিওয়ালা কি ব্যাপার ইমাম সাহেব মাথা গরম কেন টুপি দেওয়ার কারণে না না দেওয়ার কারণে বাস প্রমাণ হয়ে গেল যাদের মাথায় টুপি নাই এগো মাথা গরম যার কারণে এরা কথা কয় আবল তাবল সকালে এক কথা কয় বিয়ালে কয় ভুলে গেছে মাপসাই খানাও খায় আজে বাজে খানা আজে বাজে খানা খাইয়া রাস্তার পাশের খাম্বা দিয়ে ঠেলে আর কয়টা রাস্তার মাঝে গা প্রমাণ হয়ে গেল যে আজে বাজে খানা খাইছে আর টুপি মাথায় দিলে মাথা গরম হয় এই সমস্ত আজে বাজে কথা কেন ওদের মাথায় টুপি নাই যার কারণে মাথা গরম এখন ঠান্ডা হবে কিভাবে হুজুর রাগের ঠেলায় বউর সাথে ঝগড়া হয়েছে কি বলছি বউ আছে না শেষ ইমাম সাহেব বউ শেষ মাথা ফুল গরম ছেলের কয়েক প্যাকেট বিড়ি নিয়ে বিড়ি চিনেন তো বিড়ি আইনা দিব্যি আরামে টানে কি ব্যাপার মনটা বেজার বিড়ি টানো টেনশন দূর করি এক কপাল পরে আবার কোথায় গিয়ে টানে দেখছেন নাকি নিস্তব্ধ নিরিবিল পরিবেশ বাথরুম সেখানে গিয়ে কি মজার টানা টানে মনে হয় বিড়ির গন্ধ পায়খানার গন্ধ সমান গেছে ডিজিটাল নাক হায় হায় বিড়ি টানতে টানতে বুড়া মিয়াও যে টান মারছে না ভিতরের চাপা ভিতরে ঢুকে এলাইছে কুয়াশা প্রচন্ড কুয়াশা কিচ্ছু দেখা যায় না কিন্তু কপাল পরার মুখের ভিতরে আগুন দেখা যায় যখন টান মারে আগুনের সিগনাল বাড়ে না কমে কি দূরে যায় না কাছে আয় আগুন বলতে থাকে এই অপরাধী অপেক্ষায় থাক ধরুন কাছাকাছি আসার পরে যখন ফালায় দিছে আগুন বলতে থাকে আজ পারলাম না কাল না হয় পরে না হয় কবরে না হয় হাসরে তবে ধরা ঠিক একদল কয় বিড়ি টান না মারলে বলে এগো পায়খানাই ক্লিয়ার হয় না যারা বিড়ি পান করে বলেন তো তাদের ঠোঁটগুলি গোলাপের পাপড়ির মতো লাল তাহলে কেমন কালো পাতিলার তলি ফেল ঠিক ভালো করে মনে রাখেন বিড়ি পান কর্মেওয়ালাদের ঠোঁট যতটুকু কালো এর চেয়ে পঞ্চাশ গুণ কালো তাদের কলিজা বুঝে আসছে কথা বেজার হইয়েন না বিড়ি টানলে যদি স্বাস্থ্য ভালো হয় যৌবনের শক্তি বাড়ে চেহারা সুন্দর হয় কন আমিও টানি আর যদি বলেন না ক্ষতি হয় পায়ে হাত দিয়ে অনুরোধ করবো এর থেকে বিরত থাকুন কারণ অনেক মহিলা আছে আতরের ঘ্রাণ সহ্য করতে পারে না সেই মহিলা যদি বিড়ির গন্ধ পায় তার অবস্থা কতই করুণ হয় বার আমার কষ্ট হয় না তো আপনাদের আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের আদর করে ডাকছেন আমি আল্লাহ তোমাদের বন্ধু তোমরাও আমি আল্লাহর বন্ধু এখানে যারা আল্লাহকে বন্ধু বানাইতে চান আল্লাহ দরবারে কান্নাকাটি করে তবা করতে হবে আল্লাহ জীবনে যত অপরাধ করেছি আর কোনোদিন আমি অপরাধ করব না যুবক ভাই গো আমিও তো আপনার মতো একটা যুবক সন্তান আজকে যৌবনের চাহিদা পূরণের জন্য দাড়ি কামাইছ যৌবনের চাহিদা পূরণের জন্য তুই সাত প্রাণ করছ যৌবনের চাহিদা পূরণের জন্য পার্কে ঘুরো যৌবনের চাহিদা পূরণের জন্য নামাজের মুসল্লা যাও না আমিও তো একটা যুবক সন্তান এ যুবক ভাই পায়ে হাত দিয়া বলে যাই অন্তরকে বুঝাও আমরা টুপি মাথায় দিছি পাগল হই নাই দাড়ি লম্বা করিয়াও পাগল হয়ে যাই নাই যুবক তুমি কি মনে করছো তোমাদের ভিতরে যৌবন আছে আমাদের টুপিওয়ালাদের ভিতরে কি যৌবন নাই আল্লাহর কাছে তোমাদের ভিতরে যে যৌবন আছে এর চাইতে কোটি গুণ যৌবন আমগো টুপিওয়ালা গো ভিতরে বেশি কেন এ যুবক টাকায় বিক্রি হয় না এ যুবক বেজার হওয়ার কথা নয় অন্তরকে বুঝাও তোমার মতো কত যুবক বিদায় হয়ে গেছে আল্লাহর ভয় অন্তরে ঢুকাও আল্লাহ পাক বলেন ইমানদারেরা ইত্তাকিল্লা তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো আল্লাহকে ভয় করো শুধু কি আল্লাহ আমাদেরকে বলছেন আমার নবীকেও আল্লাহ ডাকিয়া বলেন ও আপনি আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করেন মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন বলে অন্তরে ভয় ওস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না কেন ভয় পীরের সামনে মুরিদ অন্যায় করে না কেন ভয় বিচারকের সামনে আসামি অন্যায় করে না কেন ভয় মুসলমান ইমানদার আর এই ভয়টুকু যদি মানুষ আল্লাহকে করত জীবনে গুনার কাজ করতে পারত না আল্লাহ পাক বলেন ইমানদার আমি আল্লাহকে ভয় কর কারণ গুনার থেকে বাঁচার জন্য ভয় আল্লাহর না থাকলে কোনোদিন সম্ভব নয় গুনার থেকে বাঁচার জন্য যেই মেডিসিন লাগবে সেটার নাম হলো তাকুয়া গুনার থেকে যদি বাঁচতে হয় তাহলে মূল মেডিসিন লাগবে আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি না থাকে সেই মানুষটা কখনোই গুণার থেকে ফিরতে পারবে না আর আল্লাহর ভয় যদি থাকে ওই মানুষের দ্বারা কখনো গুণা করা সম্ভব হবে না এই ভয়টাকে কোরআনের ভাষায় তাকুয়া বলা হয় তাকুয়া মানে ভয় কোরআনের আরো শব্দ আছে যার অর্থ ভয় যেমন খাসিয়াতুন মানে ভয় খাউফুন মানিও ভয় আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান্নাত সা'নিল হাওয়া জান্নাতা হিয়াল মাওয়া এখানে খাফা মানে আল্লাহর ভয় খসিয়াতুন মানে আল্লাহর ভয় আমার আলোচনার বিষয় যে ইমানের সাথে মৃত্যুবরণ করতে হবে ইমানের সাথে যদি মরতেই হয় তাহলে তাকওয়ার মেডিসিন অন্তরে ভালো করে ঢুকাইতে হবে এজন্য আমার আয়াতে আল্লাহ পাক বলেন মুসলমান না হইয়া কবরে আসবানা এর আগে আল্লাহ বলছেন আমাকে ভয় করো আর আল্লাহকে যে ভয় করবে সে গুণা করবে না আর গুণা না কইরা মরণটাই হবে ইমানের সাথে মরণ মুসলমান ইমানদার আল্লাহ পাক বলেন খসিয়া মানে ভয় লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন সংক্ষেপে বলি খসিয়াতুন মানে ভয় তাকওয়া মানে ভয় দোনোটার ভিতরে ব্যবধান হলো অতি জীবনে মানুষ অন্যায় করছো গুণা করছো আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া তো বা করো অতীতের গুনার ভয়টাকে খসিয়া বলা হয় ভবিষ্যতে গুণা করবা না আল্লাহর ভয় অন্তরে ঢুকাও ভবিষ্যতের ভয়টাকে ভয়টাকেই কোয়া বলা হয় আর ভয় যার ভিতরে থাকে তাকে মুক্তাতিন বলা হয় আল্লাহ পাক বলেন জালিকাল কিতাবুলা রইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিন হর কে দারাত خوف حق در দিল মাদার জান্নাতুন মাওয়াদে হাদুরা মাকাম আল্লাহর ভয় অন্তরে ঢুকাও এই তাকুয়া এমন একটা মেডিসিন যেই তাকুয়া অন্তরে না থাকলে আল্লাহর ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না আল্লাহ পাক বলেন যত ইবাদত করবা তাকুয়া অন্তরে ঢুকাও আর এই তাকুয়া অর্জন করার মূল ফ্যাক্টরি হলো রমজানের রোজা রমজান মাসে রোজার মাধ্যমে তাকুয়া বহু হাসিল হয় আর এই তাকুয়া অর্জন করতে যদি হয় যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তাদের সাথে সম্পর্ক করবা কাদের ভিতরে ভয় আছে এমন মোত্তাকিন এরাই বর্তমান সমাজে একমাত্র খাতি আল্লাহওয়ালা বাংলার জমিনে আল্লাহওয়ালার অভাব নাই আশেখের রসুলের অভাব নাই বিবাহ করছে শ্বশুর বাড়ি চিনে না কেমন বোকা বিবাহ করছে শ্বশুর বাড়ি চিনে না বুদ্ধিমান না বোকা বিয়া কইরা শ্বশুর বাড়ি চিনে না এ যেমন বোকা সুন্নি দাবি করে সুন্নাত মানে না সেও তেমন বোকা বিবাহ করেছে শ্বশুর বাড়ি চিনে না এ যেমন বোকা মুসলমান দাবি করে ইসলাম মানে না সেও তেমন বোকা ও মুসলমান গো নবীর সুন্নতের খবর নাই আশেকের রসুলের অভাব নাই আবার কি গান গা নবীর প্রেমে পাগল ও যারা প্রেম খেলা খেলে ওরে নবীর প্রেমে ওয়াজ করি দন্ত দেয় ফেলে বর্তমানের ভণ্ড আশেক দাড়ি দেয় ফেলে নবীর আশেক ভণ্ড ওয়াজ করুনি দাঁত ফেলাইছে নবীর মোহব্বতে তুই দাড়ি কেন ফেলাইছ বন্ধ ডাক দিয়া কয় দাঁত ফালাইলে রক্ত যায় ব্যথা পাওয়া যায় দাড়ি ফালাইলে ব্যথা পাওয়া যায় না রক্ত যায় না মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আল্লাহর ভয় নাই এ সমাজের মুসলমান গো আল্লাহর ভয় অন্তরে ঢুকাও আল্লাহর ভয় যদি অন্তরে থাকে ওই বন্দার দ্বারা কোনদিন অন্যায় কাজ হবে না আজকে যত সমাজের ভিতরে অন্যায় আজকে রাষ্ট্রের ভিতরে যত অন্যায় সারা বিশ্বের ভিতরে যত অন্যায় কেন এগুলি হয় একমাত্র আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকে ওই বন্দার দ্বারা কখনো অন্যায় হতে পারে না ও ইমানদার আল্লাহর গুলাম আল্লাহর ভয় না থাকার কারণে একবার আজে বাজে কথা কয় আর যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তাদের মাঝে মাঝে গালি দেয় আলিমদের বিরুদ্ধে কথা কয় গদির গরমে অহংকারী হয়ে গেছে টাকা আর গরম গাড়ি বাড়ির গরম খবরদার কয় টাকার মালিক হইসরে টাকাওয়ালা এ বাড়িওয়ালা তোমার চাইতে কোটি কোটি টাকার মালিক ছিল সাদ্দাত নমরুদ হামান আমার আল্লাহ ল্যাংরা বসা দিয়ে সাইজ করছে আল্লাহ কয় বিশ্বাস করবি না জন্য আমি আল্লাহ ফেরাউনের মারি না আমি আল্লাহ ফেরাউনের লাশটা ওরা যেন শিক্ষা গ্রহণ করতে পারে হয়তো মনে করবি টুপিওয়ালারা মিথ্যা কথা কয় মিথ্যা না ওই মিশরের জাদুঘরে গিয়ে দেখ আল্লাহ দুশ্মন ফেরাউনের লাশ আগে পড়ে আছে টাকার গরম দেখাস না এরে তোর কয় টাকা হয়েছে গোটা বিশ্বের ভিতরে কোটি টাকার মালিক আমেরিকা অন্যায় করতে করতে সীমানা সারাইছে আল্লাহ পাক বলে বেইমান অপেক্ষায় থাক আমি আল্লাহ ধরি না আমি আল্লাহ আস্তে আস্তে ধরি আর আমি আল্লাহ ধরা বড় কঠিন কত জানো গো আমি আল্লাহ যদি একবার কাউকে ধরি সাংবাদিকের জুতা তার গালের উপরে মারি এ বেইমান সাবধান হয়ে যা আজকে যেই জবান দিয়া তুই টুপিওয়ালারে গালি দিতেছ আজকে যেই জবান দিয়া তুই মাদ্রাসার বিরুদ্ধে কথা কও কোরআনের বিরুদ্ধে কথা কও সাবধান হয়ে যা আমার আল্লাহ জবান তার একটা লাথি মাইরা বন্ধ করে দিবে দুনিয়ার কোন ডাক্তার মরণের আগে জবান খুলতে পারবে না সাবধান হয়ে যা সাবধান আল্লাহ বুসেরে যদি জুতার বাড়ি দিতে পারে সেই জুতা কিন্তু তোমার পায়েও আছে তোমার পায়ে কিন্তু জুতা আছে তিন হাত নিচে বেতাল করবা না পায়ের জুতা গালে লাগতে দেরি হবে না সাবধান কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ঠিক কিনা বলেন টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরা উনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা রহমত আসিবে সেটা প্রভু রদা বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি বসাদা উঁচু জমিন থেকে থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব আমাদের রবকে আরো জোরে বলেন ইন্নাল্লাযীনা ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ পাক বলেন সাবধান টাকার গরম দেখাস না গো আর আলেমোলামাদের খারাপ বলিস না কারণ আল্লাহর আলেমোলামারা নবীর ওয়ারিস এরা বেগুনা এরা নিষ্পাপ এরা জমিনের রত্ন এরা যতদিন থাকবে আসমান জমিন ততদিন থাকবে মাদ্রাসার বিরুদ্ধে কথা নয় মুসলমান ইমানদার আজকে টুপিওয়ালাদের বিরুদ্ধে এত কথা কেন বলা হয় এই দোষটা সাধারণ মানুষের পুরাটা আমি দিতে চাই না কারণ আমাদেরও কিছু ত্রুটি আছে যার কারণে সাধারণ মানুষ আমাদের টুপিওয়ালাদের খারাপ জানে চট্টগ্রামের এক মাজারে লেখা আছে পাগরিওয়ালা জুতা চোর থেকে সাবধান আমি আপনাদেরকে বলতে চাই বর্তমানে টুপিওয়ালা ভণ্ড থেকে সাবধান সাধারণ মানুষকে কি বলবো বর্তমানে ইসলামের এতটাই যে ক্ষতি হয়েছে যতটা বেশি ক্ষতি হয়েছে একমাত্র টুপিওয়ালা নামদারি মুসলমান মুনাফিক ভণ্ডদের কারণে রাজনৈতিক ময়দানে নামদারি মুসলমান টুপিওয়ালা ভণ্ডের অভাব নাই সাইনবোর্ড লাগাইছে আহমদিয়া মুসলিম জামাত সাধারণ পরিচয় কাদিয়ানির দল নাম দিছে মুসলমানের ব্যানার অথচ বিনা দলিলে কাফের বেইমান ও মুসলমান গো আবার একদল টিভির চ্যানেলে এক টুপিওয়ালা বয়ান করে কি চমৎকার বক্তার বয়ান চ্যানেলের বক্তার জন্যই তো বাংলার মুসলমান পাগল ভালো আলেম কোরআন হাদিসের বয়ান করে পাবলিক নাই কোরআন হাদিস সারা কণ্ঠের গান গায় পাবলিকের অভাব নাই আজকের বাংলাদেশের মুসলমান কণ্ঠের পাগল হওয়ার কারণে বহু ভণ্ডরা কোরআন হাদিস সারা গান গাইয়া মাঠ দখল করে আছে আজকে যদি মানুষগুলি কোরআন হাদিসের ব্যানারে ভালো মন্দ যাচাই করত তাহলে কোরআন হাদিস ছাড়া অন্ধকারের জগতে ওই ভণ্ডরা কণ্ঠ দিয়া মাঠ দখল করে রাখতে পারত না এই আলোচনা বিষয়বস্তু ছিল ইমানের উপরে মৃত্যুবরণ যে আলোচনা করলাম আল্লাহ পাক আমাকে বা আপনাদের সকলকেই আমল করার তৌফিক দান করেন আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته মুসলমান হয়েছে এখন যদি কোনো বিপদ আসতে পারে আল্লাহ আপনি জিম্মাদার হইয়া হেফাজত করবেন আয় আল্লাহ তার ইমানকে মজবুত করে দেন আল্লাহ আয় আল্লাহ দুনিয়ার ভিতরে তার হিম্মত শক্তি বাড়ায় দেন আল্লাহ আয় আল্লাহ তার কোনো গার্ডিয়ান নাই আপনি বড় গার্ডিয়ান আল্লাহ আপনার জিম্মায় তার হেফাজত করবেন আল্লাহ আয় আল্লাহ তার যাবতীয় যা প্রয়োজন আপনি আসমান থেকে ফয়সলা করে দেন আল্লাহ আয় আল্লাহ তাকে মজবুত হয়ে বানায়া ইমানের উপরে থাকার তৌফিক দান করেন আয় আল্লাহ এর উসিলা আপনি আমাদের সকলের হাত কবুল করে নেন আয় আল্লাহ আমার নবীও বাবা পান্নাই মা হারাইছে আয়াল্লাহ নবীজি মায়ের জন্য বাবার জন্য দোয়া করতে পারেন না আয়াল্লাহ নবীর উম্মত হিসাবে আমাদের মা করে দেন আল্লাহ আল্লাহ আল্লাহ ইন্না আয় আল্লাহ তাআলা মাবুদ আমাদের সবার সাথে মিল মোহাব্বত পয়দা করে দেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين